করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের সপ্তমতম ফারার সুরায় মায়দার নব্বইতম আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তাওফিক ইল্লা বিল্লাহ গত সপ্তাহে আমি মদ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম হুজুরপাক সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লায়দুল জান্নাতা আতকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু কমরিন চার ধরনের লোক চার শ্রেণীর লোক জান্নাতে যাবে না নাম্বার এক মাতা পিতার অবাধ্য সন্তান নাম্বার দুই জুয়ারি যারা জুয়া খেলে নাম্বার তিন খোটা দানকারী অনুগ্রহ করার পরে যারা খোটা দিয়ে দেয় নাম্বার চার মুদমিনু খম মদ পাই যারা মদ পান করে এরাও জান্নাতে যাবে না একটি আদিশ আমি বলেছিলাম হুজুফাত সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদে অভ্যস্ত মদ পান করে আল্লাহ রব্বুল আলমিন পরকালে জাহান নামে তাকে জাহান্নামীদের গায়ের গরম পুজ এবং গরম রক্ত পান করাবে এটাও বলেছিলাম যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যত ঢুক মগ মদ পান করবে আল্লাপাক পরকালে জাহান নামে তাকে তত ঢুক জাহান্নামীদের রক্ত এবং পুষ পান করাবে যে আয়াত আমি এখন খুদ্বাই পড়েছি আল্লাহ পাক বলেন ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ পাকে আয়াত বলেছেন হে আমার ইমানদারগণ নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব ভাগ্য পরীক্ষার স্বর লটারি ওয়াল আজলাম মূর্তি এগুলো শয়তানের অপবিত্র কাজ সুতরাং তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকো তখন গিয়ে তোমরা সফল হয়ে যাবে এ আয়াতের তাফসিরে মুফাসিরিনে কেরাম বলেছেন দালালি ব্যবসা হারাম দুমপান ও তার বিক্রি হারাম বড়শি ও জাল প্রতিযোগিতা হারাম আমাদের দেশে বিভিন্ন সময় দেখবেন বড়শি প্রতিযোগিতা চলে জাল প্রতিযোগিতা চলে কে কত মাছ জাল মেরে নিতে পারে কে কি পরিমাণ বড়শি মাধ্যমে মাছ উঠাইতে পারে এই ধরনের একটা প্রতিযোগিতা এখন সম্ভবত কমে গেছে না এখনো আছে কিনা এই বড়শি প্রতিযোগিতা এটা হারাম জাল প্রতিযোগিতা এটা হারাম লটারি ব্যবসা হারাম গাজার ব্যবসা হারাম রক্তের ক্রয় বিক্রয় এগুলো হারাম রক্ত বিক্রি করা জায়জ নেই শুধু রক্ত না আপনার দেয়ের কিডনি বিক্রি করা জায়জ নেই দুই চোখের যে কোনো একটা চক্ষু বিক্রি করা জায়জ নেই হাত বিক্রি করা জায়জ নেই আপনার দেয়ের মাংস বিক্রি করা জায়জ নেই এই জন্য জায়জ নেই আপনি যে এই মালগুলো বিক্রি করবেন আপনার শরীরের ফাঁস অঙ্গগুলো এগুলো তো আপনার কামানো আপনার উর্জিত কোনো সম্পদ নয় হাত চক্ষু কান কিডনি এগুলো আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আল্লাহর সম্পদ আপনি বিক্রি করবেন মানে অন্যের সম্পদ বিক্রি করা এগুলো জায়েজ নেই সুতরাং রক্ত রক্তের বিক্রি জায়জ নেই কেমন হ্যাঁ যদি আপনি কোনো মানুষকে স্বেচ্ছায় আপনার দেহের রক্ত দান করেন সেটা হবে ভিন্ন কথা আপনার প্রতিবেশী একটা লোক রক্তের প্রয়োজন স্বেচ্ছায় দিতে পারেন কিন্তু রক্তের বিনিময় গ্রহণ করা এটা আপনার জন্য অবৈধ আপনার জন্য জায়জ হবে না আল্লাপাক বলেছেন আমানু লা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না একে অন্যের সম্পদ অন্যায়ভাবে আল্লাপাক বলেছেন বিল বাতিল বাতেল শব্দটির তারজামা হচ্ছে অন্যায় পন্থায় হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ এবং নিষিদ্ধ সব পদ্ধতিগুলোকেই বাতেল বলা হয় সুতরাং চুরি করা এটাও হারাম ঘুষ খাওয়া এটাও হারাম মদ খাওয়া এটাও হারাম অন্যায়ভাবে অর্থ কেলেঙ্কারি করা এটাও হারাম এগুলো সব বাতেলের অন্তর্ভুক্ত আমার ভাইরা আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওসাল্লাম হাদিসে একসাদ করেছেন লাতুয়াদ্দুল্লাল আহলিহা হাত্তা ইউকদ আল ইসাদিল জালবা কালকে আমাদের দিন আল্লাহর আদালত এমনভাবে কায়েম করা হবে মানুষের হক তো আদায় করে নেওয়া হবেই সাথে সাথে প্রাণীদের হকও আদায় করে নেওয়া হবে দুনিয়াতে দেখবেন মাঝে মাঝে সাড়ে সাড়ে লড়াই করে গরুয়ে গরুয়ে লড়াই করে মোরগে মোরগে লড়াই করে ছাগলে ছাগলে লড়াই করে অনেক সময় দেখা যায় লড়াই করতে গিয়ে অবশ্যই একটা ছাগল বিজয় হয় জিতে যায় আর অন্য ছাগলটি পরাজয় বরণ করে বা দুটো গরু যদি একত্রে লাগালাগি করে অবশ্যই একটা কি এখানে পরাভূত হয় বাঁধলুপ হয় আরেকটি বিজয় হয় তো কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন উভয় ছাগলটাকে জীবিত করে যে ছাগলটি দুনিয়াতে মার খেয়েছে অন্য ছাগলের হাতে তাকে বলবে আজকে তুমি তার প্রতিশোধ নিয়ে নাও যে গরুটি দুনিয়াতে অপর গরুর হাতে মার খেয়েছে আল্লাহ পাক বলবেন হে গরু তুই আজকে তার প্রতিশোধ নিয়ে নে মোরক্কো বলবে আজকে তুই তার প্রতিশোধ নিয়ে নে এভাবে প্রতিশোধ নেওয়ার পর আল্লাহ পাক বলবেন পুনি তুরবা তোমরা মাটি হয়ে যাও আল্লাহ পাকের এই নির্দেশের সাথে সাথে মানুষ ছাড়া যত প্রাণী সব কিছু মাটি হয়ে যাবে একমাত্র থাকবে কারা মানুষ তখন কাপেরা অত্যন্ত আফসুসের সাথে বলবে ইয়া লাইতেনি কোন কুন্তু তুরবা আর আমরা যদি মানুষ না হয়ে যদি পশু পাখি হয়ে জন্ম নিতাম আজকে তো আমরাও মাটি হয়ে যেতাম আমাদের আর কোনো হিসাব নিকাশের প্রয়োজন তাহলে আল্লাহর আদালত এমনভাবে কায়েম করা হবে মানুষের হক তো আদায় করে নেওয়া হবে সাথে সাথে প্রাণীদের হক আল্লাহর নবী বলেন মান্না খোঁজা শিবরম মিনাল আর জুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবঈ আরযিন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোন মুসলমানের এক বিগত জায়গা অন্যায়ভাবে দখল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তিনটা শাস্তি দিবে পরকালে কয়টা শাস্তি বলেন এক বিগত জায়গা যদি দখল করে অন্যায় ভাবে আল্লাহাক তাকে তিনটি শাস্তি দিবে হাদিসের ভিতরে আছে এক নাম্বার ওই জমি পরিমাণ সাত স্তর বিশিষ্ট একটি জমিন তার গলায় বেড়ি হিসাবে ফরিয়ে দেওয়া হবে এক নাম্বার শাস্তি সাত স্তর বিশিষ্ট একটি জমিন তার গলায় বেড়ি হিসাবে ফরিয়ে দেওয়া হবে আমার ভাইরা খুব লক্ষ্য করেন একটা ইট যদি আপনার গলায় এভাবে বেঁধে দেওয়া হয় আপনি কি এক দুই ঘন্টা এই ইটটাকে গলায় নিয়ে হাঁটতে পারবেন কখন আমার আর আপনার পক্ষে সম্ভব হবে না কিন্তু আপনি যে অন্যের এক বিগত জায়গা দখল করেছেন ওই এক বিগত জায়গা সাত স্তর জমিন পর্যন্ত আপনার গলায় বেড় হিসেবে পরিয়ে দেওয়া হবে নাম্বার দুই সাত তবক জমিন পর্যন্ত মাটির নিচে তাকে দোষিয়ে দেওয়া হবে নাম্বার তিন ওই জমিনের মাটি আসরের ময়দানে মাথায় করে নিয়ে উঠার জন্য তাকে বাধ্য করা হবে যা আজকে এই জমিনের মাটি তুমি মাথায় নিয়ে আসরের ময়দানে উঠতে হবে কত বড় কঠিন ওয়েদ আর শাস্তি আমার ভাইরা আল্লাহর নবী একদা হজরত সাহাবা ইকরামকে প্রশ্ন করেছেন আমার সাহাবিরা আতা আতাদ্রুন আমাল মুফলেস তোমরা জানো দেউলিয়াকে জানো সাহাবা ইকরাম বলেছেন আল মুফলিসুফিনা মাল্লা দেরহামালাহু ওয়ালা মাতা যার সম্পদ নেই অর্থ নেই ওকে আমরা আমাদের দেশীয় পরিভাষায় দেউলিয়া বলি আল্লাহর নবী বলেন ফাকলা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমান ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়ায়াতি কদ ওয়ায়াতি কদ সাদামা ওয়াকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ও কতালা মালা হাজা ফাইয়ত হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতি ফাইন ফানিয়াত আল্লাহর নবী বলেছেন সাবিরা দেউলিয়ার যে সংজ্ঞা তোমরা দিয়েছ যে তার ধন সম্পদ নেই আসলে সে দেউলিয়া নয় বরং আমার উন্মতের মধ্যে দেউলিয়া ওই ব্যক্তি যে হাসুরের ময়দানে মাইয়াতি বিসলাতি ওসিয়ামি ও জাকাত যে ব্যক্তি বিপুল পরিমাণে নামাজের সাওয়াব নিয়ে উঠবে রোজার সাওয়াব নিয়ে উঠবে জাকাতের সাওয়াব নিয়ে উঠবে হজ সৎকা সাওয়াবের তার কোন ধরনের কমতি নেই সব ধরনের সাওয়াব নিয়েই সে আসরের ময়দানে উঠবে কিন্তু এই লোকটির একটা অভ্যাস ছিল দুনিয়াতে মানুষকে অহেতুক গালাগালি করত দুনিয়াকে মানুষের হক মেরে খাইত মানুষের সম্পদ লুণ্ঠিত লুণ্ঠন করত মানুষকে হত্যা করত মানুষকে গালাগালি করত তাহলে লোকটা নামাজের সাওয়াব নিয়ে উঠেছে হজের সাওয়াব নিয়ে উঠেছে জাকাতের সাওয়াব নিয়ে উঠেছে কিন্তু তার যে অভ্যেস ছিল দুনিয়াতে থাকা অবস্থায় গালাগালি করা হত্যা করা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করা এগুলো তার ভিতরে ষোলো আনাকে ষোলো আনা ছিল দেখবেন আমাদের সমাজের বহু মানুষ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক সময় ফতল সবে বসার জন্য খুব পিড়াপিড়ি করে কিন্তু দেখা যায় অন্যের হক মারি খেতে সে একটু কুণ্ঠাবোধ করে না ঠিক কিনা কন বিচার মানিকর তাল গাছ দিব না এমন বহু মানুষ আছে মানুষকে কথায় কথায় গালাগালি শুরু করে দেয় কিন্তু আপনার প্রভাব আছে এই জন্য ওই বেচারা আপনাকে কিছুই বলে না যেহেতু আপনি খুব মেয়া মানুষ নামিকামি মানুষ প্রতিবাদ করতে গেলে না জানি আবার জীবনের জন্য তাকে জেলখানার ভিতরে ঢুকাই দেন কিনা ভয় আছে তার ভিতরে কিন্তু আপনি নামাজও পড়েন হজও করেন গালি গালাজেও মাশাল্লাহ এক নাম্বার হাসরের ময়দান আল্লাহর আদালত এমনভাবে কায়েম হবে দুনিয়াতে যাকে আপনি অন্যায়ভাবে গালি দিয়েছেন ওই লোক আল্লাহর দরবার বলবে আল্লাহ ওই যে দেখেন আমার এলাকার হাজি সাহেব মাত্র চল্লিশ বার তার জীবনে অস করেছে কিন্তু এই লোকটা আমাকে অন্যায়ভাবে গালাগালি করতো আমি দুনিয়াতে তার কোনো উপযুক্ত বিচার পাই নাই আল্লাহ আজকে আপনার আদালতে আমি তার উপযুক্ত বিচার চাই আল্লাহ বলবেন হাজি চল্লিশ বার তুমি মাত্র দুনিয়াতে হস করেছিলে যাও এই লোকটাকে দুনিয়াতে কেন গালাগালি করেছিলে আজকে তোমার চল্লিশটি হজের সবাব তাকে দিয়ে দাও আরো তালুক বলবে ওগো আল্লাহ আমার এই ভাই দেখুন জীবনে পাঁচ অক্ত নামাজ তো পড়েছে কিন্তু তাহাজ্যদের নামাজ কখনো বাদ দেয় নাই ওফালে কালো দাগ ফেলে দিয়েছে কিন্তু দুনিয়াতে আমার এক কানে জমি সে অন্যায়ভাবে দখল করেছে আল্লাহ আমি দুনিয়াতে আমার প্রভাব ছিল না আমার অর্থ সম্পদ ছিল না যার কারণে আমি তার প্রতিবাদ করতে পারি নাই আজকে আল্লাহ আপনার দরবারে আমি তার উপযুক্ত বিচারে চাই আল্লাহ পাক বলবেন এরে নামাজি ব্যক্তি তাহাজ্জুদ গুজার তোর জীবনে যত নামাজ পড়েছিলি আজকে নামাজের সবগুলো ওকে দিয়ে দে নামাজের সবগুলো ওকে দিয়ে দে আরো লোক বলবে আল্লাহ এই লোক আমাকে অন্যায় ব্যবহার করেছে আমার কোনো দোষ ছিল না আল্লাহ আজকে আমি তার বিচার চাই দে তুই তোর জাকাতের সাহব তাকে দিয়ে দে এভাবে যত তার আসবে পরকালে কি টাকার কোনো লেনদেন চলবে ধন সম্পদ কোন যত আবাদত দিয়েছে সে পরকালে উঠেছে সব আবাদত আবাদতের সাওয়াব তার শেষ ফাওনাদাররা নিয়ে গেছে একের পর একে এসে সবগুলো নিয়ে গেছে সাওনাদার এখনো বাকি কিন্তু তার আমল নামা আপনার আবাদতের স্বভাব নাই সাওনাদার বাকি কিন্তু আবাদতের কি স্বভাব তার আর শব্দ দিয়ে দিছে সে আল্লাহাক বলেন এই বান্দা এখন কি করবি আদি সাহেব কি করবি এখন ক পাওনাদার তো রয়ে গেছে কিন্তু সব তো তোর আমল নামায় আর নাই আল্লাহ পাক বিচার এইভাবে করবে যাও তোমরা তোমাদের গুণাগুলো এই হাজি সাহেবকে দিয়া তোমরা নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাও আর হাজি সাহেবকে বলবে হাজি সাহেব রে সোজা সোজা তুই জাহান নামে চলে যা নাওজবিল্লাহ যারা হজ করছেন আপনারা রাগ করবেন না হাদিসে হাদি সাহেবের কথা আছে এই জন্য বলছি আমি তো নবী বলেছেন দেখো আমার সাহাবিরা যার দম সম্পদ নেই সে দেউলিয়া নয় প্রকৃত আমার এই মোটটাই দেউলিয়া যে হাসরের ময়দান উঠার সময় সাহাবের পাহাড় নিয়ে উঠেছে কিন্তু এই সাহাব দিয়ে সে জান্নাতে যেতে পারে নাই কোথায় গিয়েছে এই লোকটাই হচ্ছে সবচাইতে বড় অসহায় নিঃস বড় দেউলিয়া এই জন্য আমার ভাইরা দুনিয়াতে বেজত হওয়া ভালো নাকি আখেরাতে বেজত হওয়া ভালো হবে হ্যাঁ দুনিয়াতে প্রভাব ছাড়াবেন না আল্লাহর অস্তে চুর ছাড়া বিচার করবেন যদি কোন মানুষ আপনার কাছে হক পেয়ে থাকে সে আসা লাগবে না মামলা মোকদ্দমায় যাওয়া লাগবে না আপনি তার কাছে কি শরণাপূর্ণ হয়ে বলবেন বাবা তোর সম্পদটা এতদিন অন্যায়ভাবে আমি ভোগ করেছি যাও তুমি তোমার সম্পদগুলো আমার থেকে নিয়ে যাও ইয়ে তোমার আমালে দৌলত ইয়ে তেরা শাহী মহল ইয়া তো উসকো ছোড় দেগা ইয়া তুঝে ছোড়ে গাও তোমার এ মালে দৌলত আকাশ চুম্বে অট্টালিকা ইয়া তোমার আমালে দৌলত ইয়ে তেরা শাহী মহল আকাশ চুম্বে অট্টালিকা কত মনোরম দৃশ্যের ঘর या তুজকো ছোড় দেগা ইয়া তুজে ছোড়েগা হয় তুমি এগুলোকে ছেড়ে দিবে না হয় এ দন সম্পদ তোমাকে ছেড়ে দিবে কিন্তু এই দন সম্পদ তুমি কবর নিতে আমার ভাইরা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কোন মানুষের এক পয়সা খাবে কয় পয়সা এক পয়সার চলতে এখন আর নাই অন্যায় ভাবে যদি কোন মানুষ তার এক পয়সা ভোগ করে কাল কেমতের দিন আল্লাহর আদালতের সামনে সাত শত মাকবুল নামাজ ওই বান্দাকে দিয়ে দিতে হবে কয় শত মাকবুল নামাজ আপনার কথা বুঝুন না আমার কয়শো মাকবুল নামাজ সাত শত মাকবুল নামাজ যে নামাজ আপনার কবুল হয়ে গিয়েছে আমার ভাইরা যতগুলো মুসল্লি এখানে এসেছেন একজন দাঁড়িয়ে বলেন যে আমার সাতশোকে মাকবুল নামাজ আমল নামায় আছে পারবেন কেউ দাঁড়িয়ে বলতে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কবুল হয়েছে গ্রান্টিটাও তো আমি দিতে পারবো আল্লাহর নবী বলেন ইউকফারুল শাহিদ কুল্লু জাম্বিন ইল্লাদ্দাইন যে সমস্ত মতেরা দুনিয়াতে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যারা শাহাদাত বরণ করেছে এক কথায় যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ পাক শহীদের জীবনের সব গুণা মাফ করে দিবে কিন্তু বন্দার হক কখনো মাফ করবে না বন্দার হক কখনো কি আমার ভাইরা ও ব্যবসায়ী ভাইরা গত সপ্তাহে বলেছিলাম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আলোচনা করব আনাবি জর্রিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেন তিন ধরনের মানুষ আমার উম্মতের মধ্যে এমন থাকবে এই তিন ধরনের মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোনো কথা বলবে না কি বলবে না ওলায়ুরু ইলাইহিম রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না ওলায়ুজাকিম তাদেরকে গুনার থেকে পবিত্র করবে না আমার ভাইরা কত বড় ধমক পরকালে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না পারবে নি গো লাইন জিয়াব আহাদুকু মামালুহু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা তোমাদেরকে তোমাদের আমল কখনো মুক্তি দিবে না আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া সিয়াবাইকরাম প্রশ্ন করেছেন ওলা আন্তায়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহর নবী বলেন লাভ আমার সাহাবিরা আমি আমার ন্যাক দিয়ে আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না ইল্লা রহমাতি আল্লাহর রহমত ছাড়া আমি মোহাম্মদ জান্নাতে যেতে পারবো না তাহলে বুঝা গেল জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে আল্লাহ রহমত লাগবে এখন দেখেন হাদিসটা শুনুন আবুজর বলেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির তিন ধরনের মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না কথাও বলবেন না গুনার থেকে ফাঁকও করবেন না আল্লাহ যদি পরকালে আমাদের সঙ্গে কথা না বলে বাঁচার উপায় আছে আমাদের কোনো বাঁচার উপায় নেই আরে ভাই আপনি যে স্কুলে চাকরি করেন ওই স্কুলের প্রধান যদি আপনার সঙ্গে কথা না বলে আপনার কাছে কি ভালো লাগে নাকি খারাপ লাগে এভাবে যদি এক মাস কথা না বলে আপনি তো রিজাইন দিয়ে চলে আসবেন যে স্কুল ফাদার আমার সাথে কথা বলেন আমি কি জন্য এখানে থাকবো আমি মসজিদে ইমামতি করি আপনাদের ক্ষতি যদি আপনারা এক মাস আমার সঙ্গে কথা না বলেন আমি এখানে থাকতে পারবো না ঘরের শাশুড়ি আম্মা যদি বউয়ের সঙ্গে কথা না বলে এর বউ ঘরের ভিতরে কি থাকবে তাহলে আমার ভাইরা চিন্তা করুন হাসুরের ময়দানে আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ তিন ধরনের মানুষের সাথে কোনো কথাও বলবেন না জরিন হবু অখসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও আল্লাহ ধ্বংস হয়ে যাক ওরা ধ্বংস হয়ে যাক ওরা ওরা কারা একটু বলুন আমাকে আল্লাহর নবী বলেন শুনো আল মুসবিল খুব খেয়াল করি শুনুন আল মুসবিল আল মুসবিল মানে যারা লুঙ্গি অথবা পাজামা দ্বারা টাকনুগিরাকে ডেকে রাখে যারা লুঙ্গি অথবা পাজামা দ্বারা টাকনুগিরা ডেকে রাখে ওদের সঙ্গে আল্লাহ পাককে আমাদের দিন কথাও বলবেন সাধারণ ভাবছেন ও যুবক ভাইরা আপনারা এখানে আছেন আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে পাজামা দাঁড়ায় আমাদের টাকনুকে আমরা ডেকে রাখি অহেতু কত বড় আদাব আল মুসবিল ওয়াল মান্নান আল্লাহর নবী দ্বিতীয় শ্রেণীর লোকের কথা বলেছেন মান্নান যারা অন্য মানুষের উপকার করে আবার সঙ্গে সঙ্গে কোটা দিয়ে দেয় উপকার করে যারা খোটা দিয়ে দেয় ওদের সঙ্গে আল্লাহ পাক পরকালে কথা বলবেন না ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে ওরা যারা মিথ্যা কসম দিয়ে তাদের পণ্য বিক্রি করে মাল সামানা বিক্রি করে মিথ্যা কসম দিয়ে আল্লাহাক ওদের সঙ্গে কেমতের দিন কথা বলবে না মিথ্যা ব্যবসা যারা করে মিথ্যা কথা বলে ওদের সঙ্গে আল্লাপাক কি কথা বলবে না ব্যবসায়ী বাহেরা গবরে ফাহেস অধিক লাভ করা এটাও হারাম কাপড় ক্রয় করেছেন আপনার পাইকারি মূল্য তিনশো টাকা কিতাব নে ক্রেতার কাছে বলছেন যে ভাই সাতশত টাকা দিয়ে এই কাপড় আমি ক্রয় করেছি আপনার থেকে একশো টাকা লাভ মাত্র আপনি আমাকে আটশো টাকা দেন একটা মিথ্যা কথম খাইছে না সে দরকার আছে আপনার কি জন্য আপনি চারশো টাকা লাভ করেছেন এই টাকা কি কবর নেবেন আপনি ভালো ফল ওই লোক কখনো পচা ফলের দাম দস্তুর আপনার সাথে করে নাই সে ভালো ফলের দাম দস্তুরটা আপনার সঙ্গে করেছে দেড়শো টাকা ফল আপনি কেন দুইটা ফল তাকে পয়সা ঢুকাই দিচ্ছেন তার পোটলার ভিতরে ওই লোকটা যদি জানতো যে পচা ফল দিচ্ছে আপনারাই বলেন এই লোকটা কি কখনো কিনতো এই ফলগুলা বলেন কিনতো কিনা বলে তাহলে অহেতুক একটা প্রতারণা কেন করেছেন তার সঙ্গে আপনি এক নাম্বার ইটের চুক্তি কিন্তু আপনি এক নাম্বার ভিতরে হাত নম্বরই ইট পর্যন্ত সাজাইছেন ভিতরে ভিতরে কে বলছে আপনাকে ফাইজলামি করার জন্য আপনি এক নম্বর ইট বিক্রি করেন এক নম্বরের টাকাই নেবেন আপনি আপনি ইট দিচ্ছেন পাঁচ নম্বরের কিন্তু এক নম্বরের টাকা নিচ্ছেন এটা কি দোকামি নয় আল্লাহর নবী বলেন মানবসারা ফালাই না যে ব্যক্তি আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মত নয় না অজুবিল্লা সে আমার কি নয় কত বড় দম হজরত ওয়াসাল এবনা আসফা রাজি আল্লাহ তারা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেছেন মাম বা আইবান ওয়ালাম ইউনাব্বিহ আলাই লাম ইয়াজাল ফি মাকতিল্লা আও লাম তাজালিল মালাইকাতু তালানুহু নবী বলেছেন আমার কোন উম্মত যদি একটা দোষী জিনিস বিক্রি করে ওই বিক্রেতা ক্রেতাকে দোষের সম্পর্কে সংবাদ দিল না তাহলে আল্লাহর রহমত আর গজব চব্বিশ ঘন্টা তার উপর পড়তে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত আর গজব তার উপরে কি থাকে হুজুর ফাক সাল আলহি আসাল্লাম একদা দানের একটি স্তূপের পাশে দিয়ে আমাদের দেশে তো সাধারণত ধান বিক্রি হয় না আপনারা উত্তরবঙ্গে যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন রাস্তার পাশে ওরা দানের স্তূপ দিয়ে রাখে গমের স্তূপ দিয়ে রাখে তখন আমাদের দেশ থেকে পাইকারেরা ওগুলো কিনে নিয়ে আসে ক্রয় করে নিয়ে আসে আল্লাহর নবী এভাবে একটি দানের স্তূপের পাশে দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় নবীজি কি করলো তিনার হাত মোবারক স্তূপের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানালা তাসা বেহু বালালা নবীর হাত ভিজে গেল ভিজে গেল কথা বুঝছো আমার টুফির ভিতরে হাত ঢুকানোর পরে হাতটাকে যখন টেনে বের করলেন দেখলো যে হাত ভিজে গেল নবী বলেছেন ফাকলা মা হাজাইয়া সহেবার তো আম এই কিরে তোর কি হয়েছে বিক্রেতাকে বলতেছে যে তোর ধান উপরে শুকনা ভিতরে ভিজে কেন ফাকলা ইয়া রসুল আল্লাহ আসবাদহু সামাপ ইয়া রসুল আল্লাহ আমার কিছুই করার নেই আমার দোষ নেই একটু আগে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়েছে বৃষ্টির কারণে আমার দানগুলো ভিজে গিয়েছে এই জন্য উপরের দান রুদ্রের কারণে আবার শুকায় গেল গেল কিন্তু ভিতরের দানগুলো বিজার হয়ে গেল আল্লাহর নবী বলেছেন আফালা জাল তাহু ফাওকাত তাম হাত্তা ইয়ারাহুন্নাস এই তোর যে দান ভিতরে ভিজা এটা তো ক্রেতা জানে না সে তো দানকে শুকনো মনে করে তার রেট ঠিক করবে তুই কেন ভিজে দানগুলোকে উপরে রাখতেছিস না যার কারণে ক্রেতা দেখতো সে আর দোকা খাইত না এই জন্য আমার ভাইরা পচা জিনিস কখনো ক্রেতার অগুছরে টুটা জিনিস ছিঁড়া কাপড় ক্রেতার অগুছরে কখনো আপনি না দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর অস্তে বলছি জগতে দুইটি জাতি এমন ছিল এই জগতে দুইটি জাতি এমন ছিল যাদেরকে আজাদ দেওয়ার ক্ষেত্রে কুফুরের সাথে সাথে ওদের বদামলেরও দখল ছিল এক নাম্বার হজরত লুত আলাইসাল্লামের কম দ্বিতীয়ত হজরত সোয়াইব আলাইসাল্লাতামের কম লুত আলাইসাল্লামের কম ওরা পুং মৈথুন কুকর্মে অভ্যেসে ছিল লিপ্ত থাকতো এই জন্য আল্লাহাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে দ্বিতীয় নাম্বার হজরত সোহাইব আলাইসাল্লাতামের কম ওনার কমের লোকেরা মাফে কম দিত মাফে কম দিত এরা তো কাফের ছিল কিন্তু এরা মাফেও কম দিত আল্লাহ পাকেদের কুফুরের কথা কোরআনে আলোচনা করে নাই মাফ কম দেওয়ার কথাটাই কোরআনে আলোচনা করেছেন বুঝা গেল আল্লাহর দৃষ্টিতে কুফুরের থেকেও মাফে কম দেওয়া এটাও কম নয় কুফুরের থেকেও মাফে কম দেওয়া এই অপরাধটাও কোনো দিক দিয়ে আল্লাহর বিবেচনায় কি কম নয় এটাও বড় একটি প্রতারণা বড় একটি ধোকা এই জন্য তিনি তিনার কমকে নসিহত করেছেন ইয়া কম আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন হে আমার সজাতি আমার গোত্রের লোকেরা আউফুল মিকিয়ালা ওয়াল মিজান তোমরা বিল কিস্তে তোমরা ন্যায় নিষ্ঠার সাথে পরিমাপ এবং ওজন করো লোকদেরকে তাদের জিনিসপত্রে কোনোরূপ কম দিও না জিনিসপত্রে কোনোরূপ আমার ভাইরা আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে বলেন সবাই কি কথা বুঝেন না আমার আমাদের রিজিকের দায়িত্ব কার কাছে আল্লাহর কাছে এটা আল্লাহাক কোরআনেও বলে দিয়েছেন অমা আমিন দাব্বাতিন ফিল্লার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি শুধু রিজিক নয় আমাদের সমাধি আমরা কোথায় বসবাস করব কোথায় আমাদের কবর হবে সেটাও আল্লাহর দায়িত্বে পৃথিবীর কোন মানুষ জানে না তার কবর কোথায় হবে সে কোথায় মরবে বিআইয়ার দিন তামুদ মাজা তাকসিবু গডা এটা কোন মানুষ জানে না তাহলে আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ আমাদের স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টি মাখলু আমাদেরকে সৃষ্টি করে উনি আমাদের রিজিকের দায় দায়িত্ব রিজিকের দায়বার উনি নিজে নিয়ে গেছেন আল্লাহ পাক আমাদের রিজিকের দায়িত্ব নিয়ে বলেছেন হে বান্দারা তোরা আমার গোলাম আমি তোদের রিজিকের দায়িত্ব নিয়েছি আর তোরা আমার এবাদত কর তোরা আমার কি এবাদত কর ওমা খলাকুল জিন্নাওয়াল্লিন লিয়াবুদুন মা খলাকুল জিন্নাওয়াল্লিন নিস্তেমাত সুদাজ জাহা আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এবাদতের দায়িত্ব দিয়েছেন আমাদেরকে এই কথাটা কি বুঝছেন আপনারা রিজিকের দায়িত্ব নিয়েছেন কে এবাদতের দায়িত্ব কার আমাদের এখন হইল কি আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আল্লাহর দায়িত্বকে নিয়ে টানাটানি শুরু করছে রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কিন্তু আমি আল্লাহর জন্য সমর্থ না করে আল্লাহর কাছে দায়িত্বটা না দিয়ে এখন রিজিকের টেনশন আমি পড়ে গিয়েছি আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবাদত হচ্ছে আবাদত এখন আমরা কি ছেড়ে ছেড়ে দিয়েছি আচ্ছা একজন যদি আরেকজনের দায়িত্ব নিয়ে টানাটানি করে ওখানে কি শৃঙ্খলা আসে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাকে ইমাম রাখছেন আজকে যদি আপনারা একজন এসে বলেন হুজুর আজকে না আমরা আজকে নমতি করবো এটা শৃঙ্খলা থাকবে না এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে চেয়ারম্যানের জায়গা যদি আপনি দখল করার চেষ্টা করেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আজকে আমরা আল্লাহর দায়িত্ব নিয়ে যখন টানাটানি শুরু করেছি আজকে পেরেছানি বাড়ছে না কমছে একটা লোক দুই কোটি টাকার মালিক আচ্ছা রিও আপনারা কি বলেন একটা লোক গড়াইও বর্তমান বাংলাদেশে ওই দিন পত্রিকায় দেখেছি উনসত্তর বছর বাংলাদেশের গড়াই উনসত্তর বছর একটা মানুষ যদি উনসত্তর বছর বাঁচে তার জন্য কি দশ কোটি টাকার কোনো দরকার আছে নাকি কোনো দরকার নাই মোটেই দরকার নাই তার কিছু টাকা হয়েছে আলহামদুলিল্লাহ বাস হালাল পাবে যেটা আছে ওটাই গ্রহণ করবেন অবৈধ পন্থায় টাকা কামানোর চিন্তা কখনো করবেন না এটা কিন্তু আল্লাহ পাক আপনাকে দেয় নাই কারে সাজে মা বফিক রে কারে মাস কারে সাজে মা বফিক রে কারে মাস ফিকরে মা দরকার মা আজারে মা তার যার দায়িত্ব সে দায়িত্ব নিয়ে চিন্তা করবে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি আলোচনা প্রায় শেষ শেষ করে দিচ্ছি আমি আমাদের দেশে জমিদার হাটে গরু বাজার বসে বা দত্তের হাটে বসতে পারে জমিদার হাটে আজকে আপনি একটি গরু ক্রয় করার জন্য গিয়েছেন গরু ক্রয় করে যখন বাড়িতে এনেছেন আচ্ছা বলেন তো এই গরুটি আজকে রাত্রে কি খাবে আজকে রাত্রে কোথায় থাকবে এই চিন্তাটা কি গরুর নাকি গরুর মালিকের বুঝি বলিয়েন এটা চিন্তা গরুর না গরুর মালিকের গরু কি চিন্তা করে এটা বুদ্ধিমানের কাজ হবে না বোকামির কাজ হবে হ্যাঁ বোকামির কাজ হবে আনছেন গরুকে খাওয়ার ব্যবস্থা করছেন পরের দিন সকালে রশি বেঁধছেন সিংয়ের মধ্যে রশি বেঁধে গাছের সাথে বেঁধে আপনি কাটতে এবং কি ওরানি বলেন না আপনারা কি বলেন এটা নিয়ে চলে গেছেন মাঠে গাছ নিয়ে আসার জন্য গাছ কাটতে গেছেন গাছ নিয়ে এসে দেখলেন মাশাল্লাহ আপনার গরু রশি ছিঁড়ে আপনার ভাইয়ের মুলাখাত পুরা টোটাল সাফ করে ফেলছে মুলাখাত টোটাল কি কদু খেতে মোটামুটি ক্লিয়ার এখন আছে ডুল্লা খেতে দুই খেত মোটামুটি হাতে সাফ করছে এখন ডুল্লা খেতে আছে আপনার তো গাছটা নিয়ে আসছেন তার জন্য একটু দেরি হয়েছে গাছটা নিয়ে আসার পরে দেখলেন যে কিরা আমার গরু কই খোঁজ নেওয়ার পরে দেখলেন যে মাসাল্লাহ খ্যাত দুটা তো পরিষ্কার তৃতীয়টাতে আছে এ অবস্থায় আপনি গরুটাকে দুটো চুমু দিবেন মুখ বাড়ায় মাসাল্লাহ তুমি খুব বুদ্ধিমানের কাজ করেছো কথা বুঝেন না আপনারা কি চুমু দিবেন না নাকি জলিয়ে শিবা কথা কন না কাকিয়া জলিয়ে শিবা তাও কি আপনার রাগ যায় যে বেটা বেদক আজকে তোকে ছুটকি দেব রোদ্রে বোধে তাকে বেঁধে রাখেন যে কেন তুই অপরাধ করলি তোর রিজিকের জন্য তো আমি নিজেই বেরিয়ে গেছি সকালবেলা কাটতে নিয়ে আমার ভাইরা আজকে দেখছেন আমাদের মুসলমানের ভিতরে শান্তি নাই প্রতি ঘরে ঘরে অশান্তি এই জন্য অশান্তি আমরা যারা যেখানেই কর্ম করি আল্লাহর আবাদত আমরা যথাযথভাবে কি করি না আল্লাহ যে দায়িত্ব নিয়েছে আল্লাহর দায়িত্বটাকে নিয়ে আজকে আমরা টানাটানি শুরু করছি দুধওয়ালা এরে বুঝতে পাইছে এক কেজি দুধের সাথে আধা লিটার পানি মিক্সার করে কয় কেজি বানাইছে কন চল্লিশ টাকা লাভ করছে দুধওয়ালা গেছে আটা কেনার জন্য আটাওয়ালা দুধের আটার সাথে পাউডার মিক্সার করে সেও কিছু লাভ করছে না আটাওয়ালা গেছে এই টাকা নিয়ে তৈল কেনার জন্য তৈলওয়ালা মোবিল মিক্সার করছে মোবিলওয়ালা গেছে মরিচ কেনার জন্য মরিচওয়ালা সে দুলাবালি মিক্সার করে সবগুলো এই মানুষগুলো কি বেজাল মুক্ত খাবার খেয়েছে নাকি নির্বেজাল খাবার খেয়েছে বলেন বেজাল বেজাল খাওয়ার পরে ফ্যাট ব্যথা শুরু হয়ে গেল আহারে কি ফ্যাট ব্যথা যেহেতু কৃত্রিম খাবার তারা খেয়েছে ডাক্তারের স্মরণাপূর্ণ হওয়ার পরে ডাক্তার টিভি টাবি দেখলো যে এক টাকা দামের একটা অ্যামোডিস প্লাজিল ট্যাবলেট অথবা একটা অ্যামোডিস ক্যাপসুল দিলেই চলে কয় টাকা দামের হেও কিন্তু ওই তাকে রিজিকের দান্দা দিচ্ছে সে এটা না করে তাকে শোয়াইলো টেটাস্কোপ দিয়ে পরিষ্কার করলো প্রেসক্রিপশন করলি পনেরোশো টাকা বানাইছে কয়শো টাকা এখন এক টাকার ওষুধ দিলে চলবে এ বানাইছে পনেরোশো টাকা আন্দাজি কোনো প্রয়োজন এই পরীক্ষা সেই পরীক্ষা বিভিন্ন আবেদাবে পরীক্ষা দিই রুগীরে বেহাল করে ফেলাই রাত্রে ডাক্তার এ যে কিছু লাভ করলো তার কিছুদিন পরে ফ্যাট ব্যথা শুরু হয়ে গেছে এখন তার চিকিৎসা তো আর বাংলাদেশে নাই সে চলে গেল মাদ্রাস সিঙ্গাপুর ওখান থেকে গিয়ে পনেরো ষোলো লক্ষ টাকা ওদেরকে বিজেপিকে দিয়ে আসছে আমাদের বাংলাদেশের টাকা কাকে দিয়ে আসছে বলেন বিজেপিকে দিয়ে আসার সময় কিছু সবক নিয়ে আসছে যে তুমি তো বাংলাদেশে যাচ্ছ তুমি এখন তেল ঝাল দিয়ে ভাত খেতে পারবে না ভাত খেয়ে খাবে একবার সাদা একবারে কি তাও হলিদ থাকতে পারবে না মরিচ থাকতে পারবে না একবারে শুকনো শুকনো কলা দিয়ে তুমি ভাত খাবে যাই আমার ভাইরা আজকে আমরা রিজিকের চিন্তা করার কারণে আমাদের এই দুর্গতি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবাদত ওই দায়িত্বটুকুকে ষোলো আনা পালন করার তৌফিক দান করুন আলোচনা ইনশাল্লাহ এর পর থেকে চলবে ধারাবাহিকভাবে যে কথাগুলো আলোচনা করেছে আমল করার তৌফিক দান করুক ওয়াসের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পড়েন তারা সুন্নত পড়েন